ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়া দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবল মঞ্জুর করেন ইয়া আল্লাহ যারা যত রকমের আশা নিয়ে হাত উড়াইছি প্রত্যেকের নেক বাসনাকে কবল মঞ্জুর করেন ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরুদার সালাম হজরত রসুল করিম সাল্লামের রোজা শরীফে পৌঁছাইয়া দেন ইয়া আল্লাহ সারা দুনিয়ার থেকে অশান্তি দূর করিয়া সারা দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করে দেন ইয়া আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وسبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين one more announcement for a second.